নিষিদ্ধ রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় নিষিদ্ধ রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় খুঁজেছি তোমায় ওই নিশাচর খুঁজেছি তোমায় ওই নিশাচর শুভ্র বলাকার সফেদ ডানায় নিশিত রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় নিশিত রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় রাতের শীত বাতাস মাঝে জোনাক জলা দূর আকাশে রাতের শীতল বাতাস মাঝে জোনাক জলা দূর আকাশে চন্দ্রপানে ফুলেরি ঘানে চন্দ্রপানে ফুলেরি ঘানে খুঁজেছি আমি তোমায় নিষিদ্ধ রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় নিষিদ্ধ রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় নদীর তীরে বসে তোমায় খুঁজেছি শান্ত জলে শুনেছি তোমার মধুর নাম ছলাত ছলাত ঢেউয়ের তালে সবুজ ঘেরা ফসল মাঠে গায়ের নিরা পথে ঘাটে সবুজ ঘেরা ফসল মাঠে গায়ের নিরা পথে ঘাটে ফুল কাননে নিবিড় বনে ফুল কাননে নিবিড় বনে খুঁজেছি আমি তোমায় নিশীথ রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় নিশীথ রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় খুঁজেছি তোমায় ওই নিশাচর খুঁজেছি তোমায় ওই নিশাচর শুভ্র বলাকা সফেদ ডানায় নিশিথ রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় নিশিথ রাতে নির্জনতায় খুঁজেছি আমি প্রভু তোমায় খুঁজেছি আমি প্রভু তোমায় খুঁজেছি আমি আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস